এই দুনিয়ায় খোদা তোমার রহম দিলে ভোরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে এই দুনিয়ায় খোদা তোমার রহম দিলে ভোরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে পাখির কণ্ঠে দিলে তুমি মিষ্টি মধুর গান তোমার নামে জিকির শুনে জোড়ায় যে প্রাণ পাখির কণ্ঠে দিলে তুমি মিষ্টি মধুর গান তোমার নামের জিকির শুনে জোড়ায় যে এই প্রাণ তাই তো শুধু এই মন আজ তোমারই গান করে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে এই দুনিয়ায় খোদা তোমার রহম দিলে ভরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে এই দুনিয়ায় খোদা তোমার রহম দিলে ভরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে নদীর বুকে দিলে তুমি শত শত ঢেউ করছে তারা তোমায় স্মরণ জানলো না তো কেউ নদীর বুকে দিলে তুমি শত শত ঢেউ করছে তারা তোমায় স্মরণ জানলো না তো কেউ তেমনি তোমার নামে আমার হৃদয় দিও ভোরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে এই দুনিয়ায় খোদা তোমার রকম দিলে ভোরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে এই দুনিয়ায় খোদা তোমার রকম দিলে ভোরে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে তাই তো সদা স্মরণ করি অন্তরে তোমারে